لبسهم ركز بس. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن ومن ومن سيئات أعمالنا من يهده الله فلا فلا مضل له له يضلل يضلل هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين راجستھان كنده মোহাম্মদপুর আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ আজকে আমি চিন্তা করেছিলাম বিনয় বিজয় এবং অহংকার তিনটি বিষয়ে মিশ্রিত করে একটি খতবা দিব মসজিদের দরজায় এক ভাই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভিতরে এসে মোতাল্লি সাহ বললেন যে বক্তব্যকে একটু এই দিকে চালাতে হবে জানি না আল্লাহ ওয়াহদাউলা আলাহ কতটুকু তৌফেক দিবেন দেশের সংবিধান আইন প্রশাসন কোরআন হাদিস শব্দ বাক্য ভাষা সকল কিছুর সমন্বয়ে কতটুকু মাপ বজায় রেখে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতে পারব উনিই তো ফিকদাতা একটি জিনিস বিজয়ের মাসে অর্থাৎ এই বাংলাদেশের উনিশশো সালের যে বিজয় অনুষ্ঠিত হয়েছিল তার সাথে একটি জিনিস আমি প্রথমতই সংযোগ করে দিতে চাই সেটা হল যে ভূখণ্ডের বিজয় মুসলিমের বিজয় নয় মূলত মুসলিমের বিজয় তার ইমানের বিজয় তার ইসলামের বিজয় তার কোরআনের বিজয় তার হাদিসের বিজয় আল্লাহর জয় জয়কার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়ালামের একক নেতৃত্বের জয় জয়কার সেটা যে পর্যন্ত মুসলিমদের বাস্তবায়িত না হল সে পর্যন্ত বিজয় প্রাথমিকভাবেই থেকে গেল আর যদি এর মাধ্যমে কেউ বা কারা যদি মনে করে থাকেন এখান থেকে এটাকে পিছিয়ে নেবেন নিজেদের মত নিজেদের পথ নিজেদের চিন্তা নিজেদের চেতনা আমদানি করা মন্ত্রতন্ত্র বহু কিছু চাপিয়ে দিয়ে ইসলামকে কোরআনকে হাদিসকে ইসলামিক বিধানকে সংকুচিত করবেন এবং চাপিয়ে নিয়ে আসবেন তাহলে আত্মঘাতী কার্য করবেন এবং নিজেরাই নিজেদের অনেক কিছু হারাবেন আমি যেটা মাঝে মধ্যে উল্লেখ করে থাকি সেটা হলো মুসলিমদের যতটুকু মৌলিক বিজয় আল্লাহ নবীর যুগেই হয়েছে সাহাবিগুনের যুগেই হয়েছে তাবিগুনের যুগে হয়েছে ওমাইয়া আমলে হয়েছে আব্বাসী আমলে হয়েছে তারপরে তুর্কিদের আমলে কিছু হয়েছে পরবর্তী যুগে বিজয়ের নামে যা হয়েছে তা শুধু মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি করেছে আর ভূখণ্ডকে বিভক্ত করেছে এটা বাস্তব সত্য কথা কিন্তু এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে জুলুমের প্রতিরোধ করতে হয় এবং নিজেদের অবস্থান নিজেদের দৃঢ় করে নিতে হয় কিন্তু সেটাও ইসলামের জন্য কোরআনের জন্য এবং হাদিসের জন্য অন্য কিছুর জন্য নয় সম্মানিত উপস্থিতি নব্বই ভাগ মুসলমান দেশে বসবাস করি এই এই ভূখণ্ডটা স্বাধীন দুদিন আগে পত্র পত্রিকায় যা প্রচারিত হয়েছে টিভিতে যা ঘোষিত হয়েছে এবং আমি খুব অসুস্থ অবস্থায় সফর করছিলাম পথে ঘাটে যে সকল বিষয়াদি আমার কান পর্যন্ত পৌঁছেছে তাই জাতির জন্য দুঃখজনক লজ্জাজনক অত্যন্ত আপত্তিকর বিক্ষোভযোগ্য এবং প্রতিবাদযোগ্য সম্মানিত শ্রোতৃমণ্ডলী এই যে ভূখণ্ডটুকু যেখানে আমরা বসবাস করি আমি বারবার উল্লেখ করেছি এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন বলেই এই দেশটুকু আমরা আইনসঙ্গতভাবে বলি ভোট বলি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বলি বা যে কোনো লিয়াজোর মাধ্যমে বলি এইটুকু আমরা পেয়েছি এই ভূখণ্ডটুকু পাওয়া কতটা অপরাধের বিষয় হয়ে গেল কতটা অন্যায়ের বিষয় হয়ে গেল কতটা গাত্রদাহের বিষয় হয়ে গেল কতটা ক্ষোভের বিষয় হয়ে গেল আপনাদের যারা উপরে তালায় বসবাস করেন আপনাদের শব্দ আপনাদের বাক্য আপনাদের ভাষা আপনাদের আচরণ আপনাদের কথাবার্তা শুধু স্বার্থপ্রতার নিকৃষ্টতার এবং নিচুতার এগুলা কোনো ভদ্রলোকের ভাষা নয় যারা এই জাতির ইতিহাস জানে না যারা এই ভূখণ্ডের ইতিহাস জানে না ঐতিহাসিক প্রেক্ষাপট যারা জানে না সোশিও হিস্ট্রি সোশিও পলিটিক্স যাদের জ্ঞান নেই তাদেরকে ঊর্ধ্বতন আসনে বসিয়ে রাখেন যারা কিছুই জানেন না সকল ব্যাপারে সম্মানিত উপস্থিতি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে কোন একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা কয়েকদিন আগে বলেছেন যে কয়জন জঙ্গিবাদে ধরা পড়ে তাদের নাকি অধিকাংশই বলে যে তারা আহলুল হাদিস টিভিতে এসেছে পত্রপত্রিকায় ছড়েছে আপনি যে ভূখণ্ডে বসবাস করছেন আপনি জানেন না এই ভূখণ্ডটুকু কাদের অবদান একাত্তর সালের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ যেগুলা সে যুদ্ধের ইতিহাস আপনি কমিশনার সাহেব আপনি জানেন এই ভূখণ্ডের ইতিহাস প্রসঙ্গে আপনার কোনো জ্ঞান আছে আপনি জানেন এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য কি পরিমাণ যুদ্ধে লড়তে হয়েছে এই দেশের আহলে আদিসদের আপনি পড়েন নাই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আপনি পড়েন নাই আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আপনি পড়েননি কেয়ামুদ্দিন আহমদের ডক্টর কেয়ামুদ্দিন আহমদের ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া আপনি পড়েন নাই বিচারপতি মকদুদের লেখা ওহাবি আন্দোলন আপনি পড়েন নাই কলকাতা রিভিউ পড়েন নাই আপনি উইলিয়াম হান্টারের আওয়ার ইন্ডিয়ান মুসলমানস পড়েন নাই আপনি পড়েন নাই স্ট্যাটিস্টিক্স অফ বেঙ্গল আপনি পড়েন নাই আপনি বাংলাতেও পড়েন নাই আপনি ইংরেজিতেও পড়েন নাই আপনি ফার্সি পড়ার তো কোনো প্রশ্নই উঠে না আরবি বই পুস্তকগুলো পড়েন নাই উর্দুতে জামাতে মুজাহিদিন আপনি পড়েন নাই আপনি রাষ্ট্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এদেশে কম ও বেশি চার কোটি আহলেদের বসবাস করে আপনার প্রশাসনিক কর্মকর্তাদের যদি জ্ঞান না থাকে যদি তাদের অভিজ্ঞতা না থাকে অনভিজ্ঞ দায় সারা রাজনৈতিক ভাষণ দিতে বন্ধ করুন ওনাকে আমরাও দেশের নাগরিক অন্যায়ভাবে আগের সরকার কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল আমি এখানে বসে মোতাল্লি সাহেবকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছি আমাকে প্রশ্ন করবে আমি বললাম হাজিরা দিব কি দিব না উনি বলছেন তোমার পালিয়ে থাকলে হবে না যাও গেলাম আমার বক্তব্য আমি তুলে ধরলাম জাহালে আদিজদের উপরে আপনারা যা শুরু করেছেন এটা সম্পূর্ণরূপে অন্যায় এদেশে সাড়ে তিন চার কোটি আহলে বসবাস করে ওনারা মেনে নিলেন পরে তাহলে মেনে যখন নিয়েছেন তাহলে ছেড়ে দিন উনি বললেন এটা বাংলাদেশের নিয়ম নয় বাংলাদেশের নিয়ম নয় কেন যে কেউ যদি ধরা পড়ে কোনো কারণে আমাদের কাছে নির্দেশ প্রমাণিত হলে আমরা ছেড়ে দিতে পারি না আপনি আইনগতভাবে লড়ে আদালতে লড়াই করে বেরিয়ে যান আমরা যখন বুঝতে পেরেছি আপনারা নির্দোষ আপনাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই শক্তভাবে লড়ব না বেশ চমৎকার একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পুলিশ অ্যারেস্ট করেছেন ফাঁসিয়ে দিয়েছেন তো যুগের পর যুগ আমাকে লড়াই করতে হবে হাজিরা দিতে থাকতে হবে একই দেশের নাগরিক আইন এগুলা এটা মনুষ্যত্বের আইন এটা মানবতার আইন আমি প্রশাসনকে প্রশ্ন করি চেঞ্জ করুন এটা স্বাধীন সার্বভৌম দেশ বিচার বিভাগের কাছে অনুরোধ করব পঞ্চাশ লক্ষ কেস আপনার ঝুলিয়ে রেখেছেন কোন বিচার নাই এটা কোন বিচার ব্যবস্থাপনা আপনাদের এটা স্বাধীন সার্বভৌম দেশ এখানে মানবতার প্রয়োজন আছে মানবেতরতার প্রয়োজন নেই সম্মানিত দুই দিন পরে পরে গোয়েন্দা লাগান মসজিদের মধ্যে এই মোতাল্লি যে হাজিরা দিতে হয় ল্যাংরা মানুষ এই টোলি নিয়ে যে হাজিরা দেখ কই ফোপ দিয়ে আসতে হয় উনি বারবার বলে মসজিদিন বলবার আমি কি এই জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধের কমান্ডার আমি এই জন্য ছিলাম যে পুষ্কা গোয়েন্দারা ইসা আমার মসজিদে বারবার খালি ঘুরবে আর আমার যে হাজিরা দিতে হবে অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে এখন দাড়ি এ দাড়ি কি ফ্যাশনের দাড়ি ইসলামের দাড়ি না মুসলিম হিসেবে তাদের এই দাড়ি আপনারা আছেন কোন জগতে আর মুক্তিযোদ্ধারা আছে কোন জগতে আপনারা আছেন সুবিধার জগতে আপনারা আছেন এই সুযোগ যত নেওয়া যায় সেই জগতে আপনারা আছেন ফাইলবাদীর জগতে আপনারা আছেন অ্যারেস্টের জগতে আপনারা আছেন চান্দাবাদীর জগতে আপনারা আছেন পরিবেশ খারাপ করার জগতে দেশের সুনাগরিক হন হতে পারেন বড় কর্মকর্তা হতে পারেন বড় রাজনীতিবিদ কিন্তু দেশের সুনাগরিক আপনারা নন আপনারা দেশের কুনাগরিক আপনারা ভালো নাগরিক নন দেশের নাহলে দায়িত্বহীন কথাবার্তা ওই চেয়ারে বসে আপনারা কি করে বলতে পারেন কমন সেন্স থাকতে হয় সেন্সলেস কথাবার্তা বলতে হয় না কিছুদিন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব খুব বলা শুরু করলেন টিভিতে এদিকে সেদিকে আমি হল চেয়ারম্যান এইখানে দাঁড়িয়ে বলেছিলাম চেয়ারের মর্যাদা দিতে চেষ্টা করুন আপনার চেয়ার বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য নয় গ্রুপিং করার জন্য নয় একদলের সাথে আরেক দলের লাগিয়ে দেওয়ার জন্য নয় সমালোচনার কাজ আপনার না যে চেয়ারে বসেছেন ঐক্যের চেয়ার ওটা মিলনের চেয়ার যদি সমাজে কমিউনাল কোন সমস্যা হয় মাঝহাবি কোন সমস্যা হয় সেক্টের কোন সমস্যা হয় ইসলামিক ফাউন্ডেশন ডিজি হিসেবে আপনার কর্তব্য সবাইকে ডেকে নিয়ে বসে সেখানে আপনার একটা মিলন সৃষ্টি করা এটা হলো আপনার কর্তব্য আপনি নিজেই বিচ্ছিন্নতার হিংসার বাণী ছড়িয়ে বেড়াচ্ছেন তাহলে আপনার চেয়ারকে আপনি অমর্যাদা করছেন কেন চেয়ারের মর্যাদা যদি দিতে না পারেন মেহরবানি করে ওখান থেকে সরে যান যে যিনি যোগ্য যিনি পারেন তিনি ওখানে আসবেন কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সম্মানিত উপস্থিতি বিচারপতিরা রাজনৈতিক ভাষণ দেন কেউ কেউ পুলিশ এখন রাজনীতি করে বেড়ায় পথে পথে রাজনীতিক না তারা কি ভাষণ দেবে নিজেরাই বোঝে না কবে কার জেল হবে ফাঁসি হবে রাজনীতিক তারা বেচারা বলে বেড়ান আইন বিভাগের ভাষা কি বিচার বিভাগের ভাষা কোনটা প্রশাসনের ভাষা কোনটা তাও গুলে ফেলেছেন তারা খেই হারিয়ে ফেলেছেন কোনটা কার ভাষা কোন শব্দ কোন বাক্য কে বলতে পারবে সেই সীমা রেখা তারা লঙ্ঘন করে চলেছেন সময়তে উপস্থিত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাত্তাকুল্লাহ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ বলেন হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন তোমরা সত্যবাদীদের অন্তর্গত হও পথে ঘাটে তো কত মিথ্যা কথাই হয় দোকানে পাটে কত মিথ্যা কথাই হয় মানুষে দুই দলে ঝগড়া করতে যায় কত বাজে কথাই বলে আল্লাহ নবী বলেছেন লাইসা কাযিবকুম আলাইয়া কা কাযিবি বা'দকুম আলা দেখো পরস্পর মানুষের মিথ্যা কথা কম বেশি ছোটখাটো হয়েই যায় ছোটখাটো মানুষের মধ্যে কিন্তু আমার নামে মিথ্যা কথা বলা আর তোমাদের সাধারণ মিথ্যা কথা বলা সমান নয় নবীর নাম নিয়ে মিথ্যা কথা বলো সমান কথা নয় মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমি আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে তার ঠিকানা সরাসরি জাহান্নামে মিথ্যার পার্থক্য আছে কে বলছে সেই মিথ্যাটা তার অবস্থানের পার্থক্য রয়েছে সম্মানিত উপস্থিতি কথা সত্য পাঠ আংশিক সত্য সত্য কথা নয় যারা ধরা পড়ে জঙ্গিবাদে তারা ধরা পড়ার পরেই আহলেদিস শব্দ উল্লেখ করে এই কথা সত্য কিন্তু আহলেদিস জঙ্গি নয় তত্ত্বটা দিয়ে দেই আমি অনেক চেষ্টা করেছি বিষয়টা একভাবে খোলাসা না করার কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করেছ দিনাজপুরে গিয়েও সেদিন বলতে বাধ্য হয়েছে তুমি আহলেদিস স্বীকার করতে চাও না না করো তুমি বলো সহি আকিদা সহি আকিদা সহি আকিদা ভালো কথা সহি আকিদা সে আকিদা তোমার থাকতে পারে তুমি বলো মুসলিম মুসলিম আহলেদিস বলা যাবে না বলো না তোমার আকিদ আমল যদি ভালো থাকে ইনশাআল্লাহ আহলেদিস নাম না নিলেও তুমি জান্নাতে যাবে আল্লাহ যদি তৌফিক দান করেন কিন্তু তুমি আহলে আদি সমাজের মানুষ নও আমি পরিষ্কারভাবে জানি তুমি স্বীকার করো না ধরা পড়লে আহলে কথা বলো কেন এই জায়গায় উদ্ধতন কর্মকর্তা সত্য কথা বলেছেন ওরা আহলাদি সমাজের সদস্য নয় আমি বলিও নাই হওয়া জরুরি তুমি মিথ্যা কথা বলো কেন তোমার যদি সাহস থাকে সত্য কথা বলো তোমার যদি সাহস থাকে সাধারণ কথা বলো আহলাদির সমাজগুলোর মধ্যে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমাকে সামনে নেই সরাসরি তুখার মিথ্যা কথা বলে যাচ্ছে আমার ব্যাপারে অথচ আমি জানি না আমি কার কাছে হাদিস পড়েছি কার কাছে কি পড়েছি না পড়েছি বলে যাচ্ছে মনে মনে আল্লাহ আকবার নাসির উদ্দিন আলবানের সাথে আমার জীবনে দেখাও হয়নি দেখা হওয়ার কথাও না শেখ বিন বাজের দর্শে বসেছি আল্লাহ ওসাইমিন আমার ওস্তাদ এটা ঠিক কিন্তু শেখ বিন বাজের কাছে আমি সনদও নেই তার কাছে আমি দীর্ঘদিন পড়ি নাই কিন্তু বহু দর্শে বসার সুযোগ হয়েছে আর আমি বসা আমার সামনে হাঁচায় বলে যাচ্ছি মুনাজাত যেটা হাত তুলে দোয়া করা এটা আমাদের কাছে প্রমাণিত হয় নাই পরবর্তীতে এটা এখন আলহামদুলিল্লাহ উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ছেলে এসে দেখাচ্ছে দেখো আব্বু এক বক্তা ওয়াজ করতেছে কিভাবে ফতোয়া এর এত জায়গায় নিষিদ্ধ আছে ফতোয়া নাজিরে এই জায়গায় আছে শেখ বিন বাজ এই কথা এই জায়গায় বলছে ওসাইমিন এই জায়গায় বলছে একেবারে বলতে বলতে পনেরো বিশটার নাম করার পরে পাবলিক হচ্ছে আপনি এতটা জানলেন কিভাবে আয় ওলা নিয়ে আয় তো দেখি ফতোয়া আর ওই পাতা নিয়ে আয় নাজিরিয়া নিয়ে আয় শেখ বিন বাজের কেতাব নিয়ে আয় তো দেখি আল্লাহ ওসাইমেনের কেতাব নিয়ে আয় তো দেখি এখন দেখতে ওই পাতা ওইগুলো আছে কিনা একটাও নেই সব মিথ্যা কথা আহলেদিসের পক্ষে যাচ্ছে আমরা তো খুশি হাত তুলে মনে মোনাজাত নামাজের পরে চলবে না কথাটা তো সত্য কিন্তু আহলেদিসের মন জয় করার জন্য যে সকল মানুষগুলোর কথা বললে যে সকল কিতাবের নাম বললে সবই তো মিথ্যা বললে তুমি আমরা তো ওই মিথ্যা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই না আমরা সত্যটাই প্রতিষ্ঠিত করতে চাই সত্য দিয়েই তা হোক কম তা হোক ছোট তা হোক একেবারেই স্বল্প আমাদের তো অত জনপ্রিয়তার প্রয়োজন নেই যে পপুলারিটি মঙ্গার যেটা এটা তো আমাদের নিয়মে নাই খ্রিস্টানরা এটা শুরু করেছিল জনপ্রিয়তা বৃদ্ধির জন্য যত ধরনের মিথ্যা কথা সবই ওরা বৈধ করে দিয়েছিল শিয়ারা জনপ্রিয়তা অর্জনের জন্য যত ধরনের মিথ্যাচার ওরা নিজেদের জন্য বৈধ করে দিয়েছিল তোমরা কি সাই দিন কায়েম করবে তোমরা কি সাই সমাজ গঠন করবে খালি তো মিথ্যা কথাই বলো ধরা পড়লেও মিথ্যা কথা সমাজেও মিথ্যা কথা চালচলনেও মিথ্যা কথা আচরণেও মিথ্যা কথা মিথ্যা দিয়ে তোমাদের মাথাতে পা পর্যন্ত গড়ে উঠেছে আমার স্টাডিতে তোমরা কি কি বলোটা কি এই দিক থেকে কর্মকর্তা ঠিক বলেছেন কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসাবে মিথ্যাবাদীর মিথ্যা কথাকে কেন্দ্র করে চার কোটি মানুষের কমিউনিটিকে এভাবে আক্রমণ করে টিভিতে এবং পত্রপত্রে কথা বলা উচিত হয় নাই আমরাও এদেশের নাগরিক আমাদের বসায় আপনার বেতন খুব সংযত হয়ে কথা বলতে হবে আজকে যদি চার কোটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায় কয়টা ঠেকাবেন আপনি ডক্টর গালেব সাহেব তখন এর ইসলামী ভারপ্রাপ্ত আমির বগুড়া একটা প্রতিবাদ সভা করব সরকারও বাধা দিচ্ছিল না তখন যখন বুঝে ফেলেছে আমাদের দোষ নেই তখন বললেন যে আপনারা এখানে এজিটেশন করতে থাকেন সমস্যা নেই প্রতিবাদ করতে থাকেন আইনগতভাবে লড়তেও থাকেন তবে তারা কথা রেখেছিল এটা সত্য কথা রেখেছিল যেটা যে জায়গায় কেস যাওয়ার কথা সেই দিকে কেসটা টার্ন হয়ে চলে গিয়েছিল এটা সত্য কথা এই জন্য তারা একটু হালকা ধন্যবাদ পেতেই পারেন খালি তো সমালোচনা করলেও হবে না তারা কথা রক্ষা করেছিলেন যে আমরা কঠিনভাবে লড়ব না যেহেতু বাংলাদেশের নিয়ম আপনারা পদ্ধতি অনুযায়ী বেড়ে যান বেড়ে আসতে পেরেছি লাস্ট যে ব্যক্তি ছিল বন্দি কুড়িগ্রামের শামসুল হুদা আলহামদুলিল্লাহ গত সপ্তাহে তারও খালাসের অর্ডার হয়ে গেছে লাস্ট ব্যক্তি ছয়চল্লিশ জন সম্পূর্ণ মিথ্যা কেস একটা জাতির একটা কমের ছয়চল্লিশ জন মানুষকে মিথ্যা কেজে হাসি যুগের পর যুগে এগুলা করা যায় সেটাও একটা দেশ সেটিও একটি রাষ্ট্র সেটিও একটি প্রশাসন সেটিও একটি বিচার ব্যবস্থাপনা সতেরো আঠারো বছর একজন আলম মানুষ একজন হুজুর মানুষ পড়ে থাকবেন ওখানে কাল হামদুল্লাহ তারপরেও বেরিয়ে এসেছেন সম্মানিত উপস্থিতি এজিটেশন করতে যাব উনি বললেন আপনাদেরকে তো অনুমতি দেওয়া যাবে না যে আপনারা সন্ত্রাসী আমি বললাম যে আমি বললাম আমার প্রতিনিধি বললেন আপনি যে থানায় বসে আছেন এই থানাতেই কমপক্ষে ফিফটি পার্সেন্ট আহলে হাদিস বসবাস করে আপনি যে থানায় এখন দায়িত্বে আছেন এই থানার মধ্যেই কম ও বেশি ফিফটি পার্সেন্ট আহলে হাদিস বসবাস করে এখন তাহলে সবাইকে অ্যারেস্ট করেন সারা বাংলাদেশে সাড়ে তিন কোটি গোটা বাংলাদেশ থেকে কারাগারে রূপান্তরিত করেন কোথায় ঢুকাবেন তাদেরকে আর তিন কোটি মানুষের বোমা মারার দরকার আছে তিন কোটি মানুষ যদি ফুল দিয়েও ঢেল দেয় দেশ তো দেবে যাবে এটা হাজার না একটা না দুইটা না কোটি সম্মানিত অবস্থায় বললে হ্যাঁ অনুমতি দিয়ে দিলাম আপনাদেরকে কেননা আমার বউ আহলে দিস আমার প্রতিনিধি এসে বলছেন যে স্যার কিভাবে আপনার বউ আলে দিস তে বলছে আপনারা বুকে হাত বাঁধেন না পুরুষেরা আমার বউও বুকে হাত বাঁধে হানাফি ভাইয়েরা নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করেছেন সালাতের মধ্যে অনেকগুলা তার মধ্যে একটা হলো পুরুষের বুকে হাত বাঁধা যাবে না নারীরা বুকে হাত বাঁধবে কেন পর্দা বেশি হবে পর্দার অভাব পড়ছে ওনার উনি কাপড় চোপড় পড়েছেন উনি বোরকা পড়েছেন উনি আড়ালের নারীদের সাথে দাঁড়িয়েছেন এখন পর্দার বাকি কি থাকলো আমি তো বুঝতে পারি না আর বুকের মধ্যে হাত বাঁধলে পর্দা বেড়ে গেল এটারও কি হেকমত তা ওনারাই ভালো জানেন একটু রসিকতা করলেন আর কি উনি এই বলে ঠিক আছে সেটা অন্য বিষয় আকুলে কলে হাজার সম্মানিত মুসলিয়ানগণ সাহস রাখতে হবে সৎ সাহস থাকতে হবে ইতিহাস জানতে হবে আপনাকে ভূগোল প্রসঙ্গে আপনার ধারণা থাকতে হবে ডাইরেক্ট গিয়ে বলতে হবে স্যার আপনি যে দেশের ভূখণ্ডে যে চেয়ারে বসে কথা বলছেন এই প্রসঙ্গে আপনার কোনো ধারণা আছে আপনি কোনো লেখাপড়া করেছেন আপনি অফিসার হয়ে গিয়েই ব্যাপার একটা কথা ছেড়ে দেন আপনি কিছু জানেন না বুঝেন না ব্যাপাস একটা মন্তব্য ছেড়ে দিয়ে মনে করেন যে কাজ হয়ে গেল না দেশকে সমস্যার মধ্যে ফেলে দিবেন না জাতিকে সমস্যা সংকটের মধ্যে নিপতিত করবেন না মানুষকে ক্ষিপ্ত করবেন না আমরা বারবার বলছি যে যেটাই করুক না কেন আমরা দেশের পক্ষে আমরা ভূখণ্ডের পক্ষে আমরা নাগরিকদের পক্ষে আমরা ইসলামের পক্ষে আপনার কোরআনের পক্ষে আমরা হাদিসের পক্ষে আমরা সুবিধাভোগী কখনো ছিলাম না এখনো নই পরিষ্কার কথা আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সংযত ভাষায় কথা বলুন আচরণে সংযত হন কথাবার্তায় সংযত হন দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হন মেহরবানি করে ওখানে সরে যান আমি আবার রাষ্ট্রীয় প্রধান নির্বাহীকে অনুরোধ করব এই সকল ব্যাফাস কথা ব্যাপর কথা লাগামেন কথা চার নেতার এক নেতা তিনি আহলে হাদিস জেল হত্যায় যারা নিহত হয়েছে রাজশাহীর তিনি দিয়েছেন রাজশাহীর বড় ঈদগাহ ময়দান যেটা বড় মসজিদ তার জায়গা অক্ষ করা বঙ্গবন্ধুর জীবন কেটেছে বংশাল নাজিরা বাজার দিয়ে উনি থেকেছেন মেয়র হানিফের বাড়িতে আহলে হাদিসের ঘরে তার দাদির বাড়িতে আপনারা জানেন না আপনি পড়েন নাই অসমাপ্ত আত্মজীবনী কিছুই পড়েন নাই বংশাল নাজির বাজার মালিটোলা তাই বঙ্গবন্ধুর মূল কেন্দ্র ছিল আহলে এরিয়ার মধ্যে আপনি জানেন না আপনি জানেন না স্বাধীনতার ঘোষক নিয়ে যত কথাই হোক না কেন on behalf of I Major Ziaur Rahman on behalf of our great leader Sheikh Mujibur Rahman declare hereby declare hereby the independence of Bangladesh Ziaur রহমানের কণ্ঠটা জিয়াউর রহমানের বংশেখ সাহেবের নামে ঘোষণা দিয়েছেন সেই জিয়াউর রহমান আহলে আপনি জানেন না জানেন না আপনি বগুড়ার গাবতলির বঙ্গবন্ধু আহলে হাদিস কতটুকু আমি বলতে পারবো না কিন্তু লেখার যে গতিবিধি তা অন্যরকম কেননা মৌলানা আকরম খান নাম সবচেয়ে বেশি নিয়েছেন তার বইয়ের মধ্যে এই আহলে হাদিস না থাকে এবং আকরম খান নামে তিনি টু শব্দও করেন নাই সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করেছেন তিনি মৌলানা আকরম খার সাথে এবং বলেছেন যে রিকুইজিশন লেটার দিতে হবে কেউ চাইতে সাহস পায় না মৌলানা আকরম খার ব্যক্তিত্বের সামনে পরে সবাই বলল তুই যা তোর সাহস একটু বেশি আমি গিয়ে আপনার সামনে দিয়া সালাম একটা দিয়ে আসসালামু আলাইকুম বলে কাগজটা উনি তখন মোল্লা আকরম খা সভাপতি শেখ সাহেব তখন তার আন্ডারে কাজ করেন মুসলিম লীগে রিকুইজেশন লিডার দিতে হবে যে তাড়াতাড়ি সালাম একটা দেয় কাগজটা ফেলে দিয়ে সম্ভ্রমে সম্মানে এবং বিনয়ের সাথে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম যে অত বড় মানুষটার সামনে আমি কি কাগজ দিচ্ছি এটা বলতে সাহস পেলাম না অনেকটা বহুবার আপনারা কি মনে করেছেন তাদের প্রসঙ্গে আপনারা কি বলেন কিছু জানেন না তাই বারবার লেখাপড়া করুন সম্মানিত উপস্থিতি এই ভূখণ্ড ইংরেজদের দখলে ছিল এই ভূখণ্ড হিন্দুদের দখলে ছিল তার বিরুদ্ধে সংগ্রাম কারা শুরু করেছিল আপনারা পড়েননি কারা ভূখণ্ডের সংগ্রাম শুরু করেছিল তারপরে শেষ পর্যায় পর্যন্ত এটা এই পরিণতি এসেছে যারা ইসলাম প্রসঙ্গে আন্দোলন করেন লেখেন তারা আহলেসের অবদানকে খাটো করেছেন লিখতে জানি নাই দুইজন যাদেরকে আমরা ইসলামিক পূর্ণাঙ্গ মানুষ বলে মনে করি না ইসলামিক পূর্ণাঙ্গ মানুষ নামাজে রোজায় দিনদারি পরহেজগারি তাকওয়ায় যাদেরকে বুজুর্গ মানুষ মনে হয় সেই কেন্দ্রীয় আমরা মনে করি না বা সাধারণ মানুষ মনে করবে না তারাই ইতিহাস সত্যভাবে লিখে গেছে বঙ্গবন্ধু কিছুটা ইশারা সত্য দিয়ে গেছেন যা লিখেছেন সরলভাবে লিখেছেন এবং আবুল মনসুর আহমদ সাহেব আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের মধ্যে যা পেরেছেন সত্য পরিচ্ছন্ন কথাগুলো লিখে গেছেন এবং লিখেছেন যে এই ভূখণ্ডের স্বাধীনতা আন্দোলনে আমার দাদারা আশিকুল্লাহ গাজী সাহেব এবং আসরউদ্দিন মুন্সি ইত্যাদিতে যারা ছিলেন তারা যখন জেহাদে যাইতেন তখন আমার ছোট্ট কালে মনে হতো আমি দৌড়িয়ে জেহাদে চলে যাব সেই লাহোরে ভূখণ্ডের সংগ্রামের জন্য তারা বলতেন এবং খুব হুরের আলোচনা করতেন যারা আসতেন তারা মারা গেলে শহীদ হলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে হুর পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে দাদাকে বলতাম যে আমি যুদ্ধে যাব দাদা বলতেন তুই তো ছোট্ট মানুষ তুই হুর দে কি একটু রসিকতা করতেন ভাইরে খুব সুখে আছেন যারা এই দেশে এখন খুব বোমা মারার চেষ্টা করেন যারা এই দেশে হঠাৎ করে দিন কায়েমের চেষ্টা করেন হঠাৎ করে খালি এর ত্রুটি ধরেন ইতিহাস জানেন না বলেই পারেন এই ভূখণ্ডটুকু আমাদের আমরা এই ভূখণ্ডের কখনো এবং এই বুড়া বয়সে যখন বই লেখেন তখন বলেন সেই ইতিহাস যখন স্মরণ করি আমার দাদাদের আমার এই বুড়ো বয়সের এই হাড়ের বুড়ো হাড়ের মধ্যে এখনো সেই জেহাদি আন্দোলন রেশ বাজে আল্লাহ যদি করে ভাইরে লাহোরে যাইব হুথাই গিয়া শিখের সাথে জিহাদ করিব মরিল বাঁচিল হইব গাজী মরিলে শহীদ জানের বদলে জিন্দা রাখিব তৌহিদ ধানি খোলার মানুষে খেতে এই ধান লাগাত সেই বয়সে এবং এই গান গাইত তোমরা ভুলে গেছো আমার কথাগুলো বলার অর্থ হলো এই দেশের যারা রাজনীতি করেন দেশে যারা সমাজনীতি করেন দেশে যারা প্রশাসনিক কর্মকর্তা অবস্থায় আছেন দেশের যারা বিচারপতি অবস্থায় আছেন দেশের যারা এই দিনই কথাবার্তা বলে আহলে হাদিসকে বলেন এরা ইংরেজদের দালাল আমিন বলে রফলে দৈনিক পরে হুজুর দলিল কই আপনি যে বাধা দিচ্ছেন বাধা তো আমাকে দিচ্ছেন না বাধা দিচ্ছেন আল্লাহ নবীকে বাধা দিচ্ছেন সহি হাদিসকে সহিউল বুখারিতে পাঁচ ছয়টা হাদিস একই জায়গায় এসেছে যে আল্লাহ নবী যখন রুকুতে যাইতেন রফুল আদায়ন করতেন রুকুত থেকে ওঠার সময় রফুল আদায়ন করতেন আর আপনার হাদিস খুঁজে পান না আল্লাহ নই বলেছেন ইদা কাল আল ইমাম গাইরুল মাগদু আলাইহিম ওয়াল আদ্দাল্লিন ফাকুলু আমিন ইদা ওয়াফাকা তামিনহু মালা মালায়েকা গফর লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি সহিহুল বুখারীর হাদিস ইমাম যখন গাইরুল মাগদু আলাইহিম ওয়াল আল্লিন বলবে ফাকুলু আমিন তোমরা আমিন বলো ফাইদা ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা তোমাদের মুক্তাদিরের এবং ইমানের ইমাম যখন আমিন বলে সেই আমিনের সাথে ফেরেস্তারা ঊর্ধ্বাকাশে হ্যাঁ, সমস্বরে আমিন বলে আর এই মুক্তাদি মুসল্লিদের এবং ফেরেস্তাদের আমিনের স্বর যখন একাকার হয়ে যায় গুফির আলহমা তাকাদ্দম মিন দামবিহি তখন তার অতীতের গুনাহ সাগিরা গুনাহ মাফ হয়ে যায় আমিন বলে ডিস্টার্ব হয় অদ্ভুত কথা অন্য ভাষা বলেন বলেন যে আমাদের কাছে কিছু দলিল আছে আমরা আমিন জোরে বলি না যদি বলেন যে রফুল এদানের দলিল আমি খুঁজে পাইনি আমাদের মাঝে হয় না এটা আপনার ব্যাপার আপনি আপনার সাথে মারামারি কাটাকাটি করতে যাব না সেটা আপনি বুঝবেন কেয়ামতের মাঠে দুনিয়ায় কি হবে আপনিই ভালো জানেন কিন্তু যে ব্যক্তি আমিন জোরে বলবে রফুল এদেন করবে আপনি কি করে তাকে প্রতিবাদ করতে পারেন এবং বলার সাহস করেন দুঃসাহস করেন যেটা ডিস্টার্ব ডিস্টার্ব কাকে বলছেন আপনি আল্লাহ নবীকে সরাসরি বলছেন আপনি বুঝে উঠতে পারেননি সম্মানিত উপস্থিতি তারপরে যখন দলিল প্রমাণে উপস্থিত হয় পাবলিক বলে হ্যাঁ ইমাম সাহেব উনি তো ঠিক বলেছে শোনা যায় তখন বলে এরা তো ওহাবি এরা তো ইংরেজদের দালাল ওহাবি কি করে ইংরেজের দালাল হয় আহম্মক কোথাকার ওহাবি কি করে ইংরেজের দালাল হয় বেউকুব কোথাকার আহলে কি করে ইংরেজের দালাল হবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধই তো তারা করলো সে আবার দালাল হলো কিভাবে তুমি কে সেদিন শুনলাম কুমিল্লায় একজন বক্তৃতা করছে যে নাসির উদ্দিন আলবানি পাঁচ বছর ঘড়িওয়ালা ঘড়ির মেকার তার কিসের লেম কালাম পাঁচ বছর কোথায় ছিলেন জানা যায় নাই পরে জানা গেল ফ্রান্সের ইহুদিদের এবং নাসারাদের খ্রিস্টানদের ওখানে যায় পড়ে থেকে তাদের কাছ থেকে সবক নিয়ে এসে তারপরে এই সকল হাদিসের বিকৃতি ঘটিয়েছে কানে শুনতে পাচ্ছি নাম আমি বলতে চাচ্ছি না আর দেশের যারা আহলে হাদিস ওই আলবানি টালবানি এদের পিছনে করে সব ইংরেজদের দালাল ইহুদিদের দালাল তার নামের সাথে শুধু উপাধিটা বলি নামের সাথে যৌনপুরী আছে আমি ভাই বন্ধু তোমাকে বলি যৌন যৌনপুরে কি করেছিল তুমি জানো উইলিয়াম হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমানসের মধ্যে লিখেছেন যখন এদেশের ওহাবিরা এদেশের আহলে হাদিসে এক কথায় সোজা কথা যা আমাদের বিরুদ্ধে সারা দেশে যুদ্ধকে তুঙ্গে নিয়ে গেল তখন যৌনপুরের মৌলবী সাহেব আমাদের খুবই উপকার করেছেন হান্টার নিজে লিখেছেন নাম বলেই দে আর কি করো কতদিন আর ছাপায় রাখবো মৌলানা কারামত আলী জৌনপুরি সোজা কথা যায় নাম ধরে বলেছেন হামদার যে আমাদের পক্ষ সমর্থন করে আমাদের ইংরেজদের দালালি করে আমাদের ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়ে এটা দারুল ইসলাম এটা দারুল আম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা কোন মুসলমানের জন্য বৈধ নয় বলে তিনি ফতোয়া দিয়ে দিলেন আর তারই বংশের দাবি করে এখন আহলে আজিজদেরকে বলতেছে এরা বলে ইংরেজদের দালাল সোজা সেদিন বক্তৃতা সোজা দেখতেছি শেষে উইলিয়াম হান্টার তার দি ইন্ডিয়ান মুসলমানসের বইয়ের শেষে তার ফতোয়াটা উল্লেখ করে দিয়েছেন আলাদাভাবে স্পেশালি ভাবে কিভাবে বিকৃত করা হয় ইতিহাসকে ভাই খালে আফসুস করেন কি জন্য দেশটা স্বাধীন করেছিলাম আমি বলছি আফসুসের বিষয় কি এইটাই যে পৃথিবী দেখুন দুই দিন আগে যা ঘটেছিল এমন কিভাবে সেটা উল্টায় ইমাম সাহেব নিজেই উল্টায় আবার তিনি ইমামতেও করেন তিনিই বলে দেন যে এরা ইহুদিদের দালাল এরা খ্রিস্টানদের দালাল ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে আলবানি হাদিসের হাফেজ হয়ে আসলে কমন সেন্স সর্বত্র কমন সেন্সের অভাব সর্বত্রই যেন মদ এবং গাজা যে কয়জনকে ধরেছেন ওরাই মদ গাজা খায় আমার মনে হয় না এই হুজুর রাত্রে কি করে এটা একটু খোঁজ নেওয়া দরকার মাথা এত খারাপ হবে কেন সম্মানিত উপস্থিতি হয়তোবা বক্তব্য একটু করা হয়ে গেল করাই হয় সময় মতো হতে হয় সেদিন বলেছি আল্লাহর নবী অত্যন্ত বিনয়ী ছিলেন কিন্তু সময় মতো বলে ফেললেন আনান নবী লাকাদেব আনাবনু আব্দুল মুত্তালেব যখন সময় হয়ে যায় তখন বলিষ্ঠ কণ্ঠে বহু কণ্ঠে বক্তব্য আসতে হয় এবং মাঠে যেতে হয় ভুল ধারণাগুলো ভেঙে দিতে হয় চোখ খুলে দিতে হয় দৃষ্টি আকর্ষণ করতে হয় সবাই তো আর মুখে কুলু পেটে বসে থাকলে চলে না সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান এবং মুসল্লিয়াতগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাস সাদ ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী হতে বলেছেন আল্লাহর নবী এবং সত্যবাদীদের সাথে আল্লাহ পাক সত্যবাদী হতে বলেছেন সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন আল্লাহ নবী বলেছেন ইন্নাল কাযিবা ইউয়াদ্দিল আল ফুজুর মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে আর সত্য কথা মানুষকে নেক কাজের দিকে প্ররোচিত করে প্রভাবিত করে এবং সত্য পথ মানুষকে জান্নাতে ঢুকিয়ে দেয় সম্মানিত উপস্থিতি সত্য কথা বলা সৎ পথে চলা অত্যন্ত কঠিন বিষয় অত সহজ নয় যারা যত উপরে ওঠেন তাদের তত কঠিন হয়ে পড়ে তাদের জন্য তত শক্ত হয়ে পড়ে তাদের জন্য ততটাই জটিল হয়ে পড়ে মহতারাম শ্রোতৃমণ্ডলী আমি বলেছিলাম বিজয় বিনয় এবং বিজয় বিনয় এবং অহংকার অহংকার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ উলুওয়ান ফিল আরদ ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আখিরাতের ওই ঘর তিলকা দারুল আখিরা نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا আখেরাতের সেই জান্নাত তার জন্যই আমি প্রস্তুত করেছি না জালোহা আমরা প্রস্তুত করি এবং করেছি লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ যারা এই পৃথিবীর বুকে অন্যায় ভাবে যে কোনো ভাবে উপরে উঠতে চায় না লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা ফাসাদ সৃষ্টি করতে চায় না বংশের খালিফা এবং যাকে পঞ্চম খলিফা বলা হয় মৃত্যুর সময় শুধু এই আয়াতটাই তেলাওয়াত করেছেন ইয়াল্লাহ আল্লাহ আমি তো ক্ষমতা পেয়েছিলাম ইয়াল্লাহ আল্লাহ আমি তো শাসনভার পেয়েছিলাম তুমি তো কোরআনে বলেছো যারা সকলকে ডিঙ্গে অন্যায়ভাবে উপরে উঠতে চায় জমিনে ফসাদ করতে চায় তার জন্য আখেরাতের ঘটনা হে আল্লাহ আমি কি কোনো ভুল করে মারা যাচ্ছি আমি কি কখন নিজের উত্থান চেয়েছি আমি কি কখনো ক্ষমতার লোভ করেছি আল্লাহ যদি থেকে থাকে তুমি আমাকে মাফ করে দিও মৃত্যুর সময় তিনি শুধু এই আয়াতটা তেলাওয়াত করতে করতেই মারা গেছে অহংকার নয় গর্ব নয় মাঝখানে আমার একটু কথাবার্তা ছুটে যাচ্ছে তারপরেও আমি ওটা শেষ করতে পারি নাই আমি মাননীয় কর্মকর্তাদের দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধুর কথা বলেছি জিয়াউর রহমান কথা বলেছি চার নেতার এক নেতার কথা বলেছি বংশালের কথা বলেছি এ দেশের হাজার হাজার মসজিদের কথা বলেছি তারপর আপনি বহু এমপি বলেন বহু এখনো বহু ঊর্ধ্বতন কর্মকর্তা সর্বত্র সর্ব জায়গায় ইউনিভার্সিটি সর্বত্র রয়ে গেছে আপনি এত বড় অফিসার হয়ে কোথায় ঘুমান ভাই কি চিন্তা করেন কোথায় ঘুমান এদেশের নাগরিকদের প্রসঙ্গে আপনাদের কোনো ধারণা নাই কেন সারা দেশে আপনি তদন্ত চালান চালিয়ে তারপরে যা সত্য যা শুদ্ধ সেই কথাই বলেন আর যারা ফসাদ সৃষ্টি করে দিনের নামে ধর্মের নামে এবং একটা কিছু করে ফেলবে এই সকল কেউ গম্ভীর করে কেউ জেহাদের প্রতি প্ররোচনা দেয় কিসের বিরুদ্ধে কার বিরুদ্ধে তুমি জেহাদ আমাদের যুদ্ধ ছিল ইংরেজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল শিখদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল যারা আগ্রাসী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ছিল ওই সকল অত্যাচারীদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ কার বিরুদ্ধে বিরুদ্ধে সেদিন মহান ভাষণ শুনলাম একটা আমাদের কাশ্মীরের যুদ্ধে আমরা কি করতে পারি মিয়ানমারের যুদ্ধে আমরা কি করতে পারি তুমি করবা গোড়ার ডিম বেআইনি অস্ত্র হাতে নিবা ইসলামের কোন মুফতির কাছে জিজ্ঞাসা করো যে কাশ্মীরে যুদ্ধ করার জন্য তুমি অস্ত্র হাতে নিয়েছ পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে পৃথিবীর কোন মৌলবীর ফতোয়া তোমার পক্ষে যাবে না কেন বেআইনি অস্ত্র হাতে নেয় বেআইনি কাবার ঘর যারা কাবার ঘর নিয়ে অনেকেই কথা বলছেন আজকাল পিঞ্চিং মারার চেষ্টা করেন সৌদি আরবকে আমি বলবো না সৌদি আরবের কোথাও কোনো সমস্যা নাই তা আমি বলবো না কিন্তু কাবার ঘর যারা ই করে ফেলেছিলেন ঘেরাওতে আটকে ফেলেছিলেন তাদের দাবি ছিল খুব উচ্চাঙ্গের পূর্ণাঙ্গ ইসলামিক বিধান কায়েম করতে হবে তারপর আজ চুক্তির হাতে যে সকল সম্পদ সব বের করে দিতে হবে আলেমন আমাদের সকল কিছু করতে হবে কাবার ঘর আটকে দিলেন বেশ কিছুদিন বের করা সম্ভবপর হয় নাই কিন্তু উপর থেকে বোমা মেরে সবাইকে মেরেও ফেলা হয় নাই যতই সমালোচনা করেন সর্বোচ্চ জীবন বাঁচানোর চেষ্টা সেখানে করা হয়েছে যখন সম্ভবপর হয় নাই তখন পানি দিয়েছেন ভিতরে যাতে পানির মধ্যে সাঁতার কাটতে থাকে একটু একটু করে পানির গরম বৃদ্ধি করেছেন যাতে তারা সারেন্ডার করে না হলে উপর থেকে মানুষগুলো ওখানে মেরে ফেলা সম্ভবপর ছিল তারা ওভাবে মেরে ফেলেন নাই কমান্ডো হামলা করে বিচারের আওতায় এনেই ফাঁসি দেওয়া হয়েছে আপনার যত কথাই বলেন সেখানে বিচার ব্যবস্থা কিছু হলে ভালোই আছে আমরা যতই ভালো কিছু দাবি করি না কেন তাদের ধারে কাছে আমরা এখনো নাই বহু দূরে একটা মানুষকে ভাবে সৌদি আরব কমান্ড হামলা চালিয়ে ওখানে হত্যা করেনি কাবার ঘরের ভিতরে কাবার ঘরের ভিতরে মানুষ হত্যা করার নিষেধ আছে পানি ছেড়ে দিয়েছেন চতুর্দিক বন্ধ করে দিয়ে যাতে তারা পানি খাইতে খাইতে এসে সারেন্ডার করে তারপর আবার গরম পানি যাতে তারা আরেকটু বাধ্য হয় এখন ফতোয়া কি হবে অনেক ভালো কথা বড় আলেন দিনদার পরহেজগার মানুষ কিন্তু ফতোয়া কি হবে ফতোয়া কোন আলেমেরও সাধ্য নাই যে কাবার ঘর যারা আটকিয়ে দিয়েছে এই বিদ্রোহীর আইনগত কোন ভিত্তি পৃথিবীতে তার পক্ষে যেতে পারে হবে না যত ভালো নিয়েতেই হোক কাজটা ভুল বেআইনি তুমি যত ভালো নিয়েতেই কাশ্মীরের জন্য যুদ্ধে যাওয়ার জন্য এখন অস্ত্র হাতে নাও পুলিশ যদি তোমাকে অ্যারেস্ট করে অস্ত্র মামলা সে দিবে আর কোন হুজুর ফতোয়া দেবে তুমি অস্ত্র সহ ধরা পড়েছো তুমি ভালো কাজ করেছো তোমার নিয়ত ভালো মুসলমানদের জন্য তোমার প্রাণ কাঁদে সত্য কথা আমারও কাঁদে এখানে এক মুরব্বী এসে একটু কথাবার্তা বলছিলেন কোরআন নিয়ে কথা বলে ফেলেছিলেন কাজে আমি ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম না হলে মুরব্বীকে যথাযথ সম্মানে আমি করতাম হন আপনার কোরআন কাশ্মীর নিয়ে কথা বলেন কোরআনে যদি রেখে দিলাম তো কাশ্মীর নিয়ে কথা বললাম কি কাশ্মীর তো কোরআনের জন্যই মুরব্বী মানুষ যাই হোক আমি একটু ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম শুনলাম বক্তব্য এক মহান নেতা যেহেতু ইসলামিক খেলাফত নেই সুতরাং মিয়ানমারের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করবে সুতরাং আমি যুদ্ধ ঘোষণা করছি যার যা আছে হাতে নেই বেরিয়ে পড়ো দু একজন আমার কানে কানে শোনাইল আমি বললাম আহাম্মক থাকা মহান নেতা যুবকেরা দেখলাম বেশ কিছুদিন সেখানে ঘরে দিনদারি পরহেজগারি তাকোয়া বুদ্ধি শুদ্ধি জ্ঞানের মধ্যে আমার কোনো কথা নেই আখেরাতে আল্লাহ জান্নাত নসিব করুন সেটাও আমি চাই কিন্তু এই কথা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাষ্ট্রের সরকার তাকে আমি পছন্দ করতেও পারি নাও করতে পারি পুলিশের ব্যবস্থাপনাকে আমি পছন্দ করতেও পারি নাও করতে পারি বিচার ব্যবস্থাপনা পছন্দ করতেও পারি নাও করতে পারি নির্বাচন কমিশনের আচরণ আমি পছন্দ করতেও পারি নাও করতে পারি কিন্তু বিদ্রোহ করা ভেঙে ফেলা ঢেল মারা ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া এটা তো বৈধতার কোনো প্রশ্ন নেই আমি সমালোচনা করবই অন্যায় আমি সমালোচনা করব না গণতান্ত্রিক কায়দা আমি করব ইসলামিক কায়দা আমি করব কিন্তু আমি ঢাল মারতেও পারবো না আমি আগুনও দিতে পারবো না আমি বোমাও মারতে পারবো না এটা আইনত নিষিদ্ধ এটা ইসলামে নিষিদ্ধ তোমার ব্রেনটা ইসলামিক কায়দায় পরিষ্কার করো পরিচ্ছন্ন করো নিজেই খালি বাতিল মুসলিম হিসাবে ঘোষণা দেবেন বললেন যে এত বড় ভাষণ স্যার কি করবো বেরিয়ে পড়ি হ্যাঁ বেরিয়ে পড়ো দেখো তুমি কাশপুরের ব্রিজ পাড়ি দিতে পারো কিনা এদেশের নৌবাহিনী এদেশের বিমান বাহিনী এদেশের পদাতিক বাহিনী এদেশের র্যাব পুলিশ গোয়েন্দা বিভাগ তোমার জন্য রাস্তা ছাড়িয়ে দা ধুইছে তুমি বড় জোর কয়েকটা ভাঙ্গা পাইপ গান টান নিয়ে দুই চারটা পটকা টটকা নিয়ে যাইয়া মিয়ানমার উদ্ধার করে দেবে দেখো কাশ্মীরের ব্রিজের ওই পারফর যাইতে পারো কিনা নির্বোধ আচরণ গোটা পাশ্চাত্য চায় দুই চারটা পটকা হাতে দিয়ে একটা মুসলিম দেশকে ধ্বংস করে দিতে যুবকদের হাতে তরুণদের হাতে ওরা শুধু দোষ খুঁজে বেড়ায় সারা পৃথিবী গারত করছে ওরা প্রথম বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ ওরাই হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ ওরা হত্যা করেছে ভিয়েতনামে চল্লিশ লক্ষ লোক ওরা হত্যা করেছে ফিলিস্তিনের পিছনে অরাই আফগানিস্তানের পিছনে অরাই তালেবান কে দাঁড় করিয়েছিল আজকে কিছু কথা বলতে হয় আল কায়দা কে দাঁড় করিয়েছিল বলুন কারা দাঁড় করিয়েছিল এখন তো অপরাধী অরাই আবার যারা অপরাধ করায় তারাই আবার বিচার করে একদিন এই ভয় দাঁড়িয়ে বলেছিলাম চোরের বিচার ডাকাতে করে ডাকাতের বিচার খুনিয়ে করে ঘুরে ফিরে সাগোটা মুসলিম মিশনে এক মহা খেল চলছে সেই মুহূর্তে তুমি পটকা হাতে নিচ্ছ আমি বলি যে তোমার ব্যবহৃত যে একটা ভাঙ্গা ব্লেড ওটাও ঘরে রাখবে না পরিষ্কার কথা তোমার ক্ষৌর কর্মে ব্যবহৃত একটা ভাঙ্গা ব্লেডের জন্য তোমার ঘরে খুঁজে না পাওয়া যায় তুমি দাওয়াতি কাজ করো তোমার ইসলামের পাওয়ার এত ইসলামের স্পিড এত ইসলামের গতি এত এক জাকির নায়কের বক্তব্যে সারা পৃথিবীতে নীরব বিপ্লব তুমি আটকাবে কি দিয়ে মন্ত্রণালয় সেটা বন্ধ করে দিয়েছে বন্ধ কি করেছেন কি বন্ধ করবেন ইসলামের অসম্ভব আর ক্ষিপ্ত করে তুলতে পেরেছেন নিজেদের চরিত্র কারা উলঙ্গ করেছেন যে আপনার ইসলাম বিদ্বেষ এবং ইসলাম বিরোধী শুধু এইটুকু মানুষের অভিশাপ মানুষের লানত মানুষের গজব প্রতিটা মুহূর্তে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কি জাতীয় পার্টি কি আহলাদে কি হানাফি অধিকাংশ মানুষ যারা ডক্টর জাকির নায়কের বক্তব্য বন্ধ করেছে তাদের বিরুদ্ধে রাত দিন চব্বিশ ঘন্টা অভিশাপ দিচ্ছে গজব আপনি বুঝতে পারেন কি করেন ইসলামকে আপনি আটকাবেন কি দিয়ে সারা পৃথিবীতে ইসলামের প্রচার চলছে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আল্লাহ নবী গ্যারান্টি দিয়ে গেছেন لا يبقى على ظهر الأرض من بيت وبر ولا مطر إلا وأدخله الله الإسلام بعز عزيز أو بذل ذليل পৃথিবীর প্রতিটা ঘরে সে মাটির ঘর হোক সোনের ঘর হোক আর যে ধরনের উন্নত মানের বিল্ডিং হোক না কেন তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় যেখানে যে মানুষটি আছে সেখানে আল্লাহ ইসলাম ঢুকিয়ে দিবেন যার সম্মান পাওয়ার যোগ্য যিনি তার সম্মান রক্ষা করে অপদস্থ হওয়ার যোগ্য যে তাকে অপদস্থ করে হলেও আল্লাহ পাক প্রতি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবেন আর এই দাওয়াত সেই দাওয়াত নয় যত নৌ মুসলিমকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন মুসলিম দেখবেন সহি আকিদার মুসলিম সহি আকিদা বলে আহলেদের সমাজে যারা গন্ডগোল ছড়াচ্ছেন ওই সহি আকিদা বলছি না আমি বলছি আমেরিকার সহি আকিদা আমি বলছি অস্ট্রেলিয়ার সহি আকিদা আমি বলেছি চীনের তো দুরবস্থা মারাত্মক দুরবস্থা চীনের ওটা আর এখন মুখে আনার মতোই নয় সেদিন বলছে কথার মধ্যে কথা এসে যায় কয়েকজন এসে প্রশ্ন করছেন দিনাজপুরে মায়ানমার মায়ানমার তুমি চিনো মায়ানমারের সাথে বাংলাদেশ লড়ার ক্ষমতা রাখে কিন্তু মায়ানমারের পিছনে চীন আছে তা তুমি জানো তুমি কিছুই জানো না চীন বিশ্বের পরাশক্তি আমেরিকা পর্যন্ত তাকে দেখে কাঁপে এখন মায়ার মধ্যে তো কোনো শক্তি নাই শক্তি তো হলো চীনের তুমি যদি অত্যন্ত দক্ষতার সাথে লিয়াজ রক্ষা করে তারপরে হয়ে ফেরত পাঠানোর যে চিন্তা ওইটি হলো সুস্থ চিন্তা আপাতত এই প্রেক্ষাপটে আর তুমি কাশ্মীরে যুদ্ধ করতে যাবে কি করতে ওখানে পাকিস্তানের মতো পড়া শক্তি রয়ে গেছে পাকিস্তান চীন রয়ে গেছে তুমি শুধু বেআইনি কাজ করে ধরা খাওয়া ছাড়া কিছুই না তোমার নিয়তকে আমি খারাপ বলছি না তোমার নিয়ত অত্যন্ত ভালো তোমার ইমান অত্যন্ত শক্তি কিন্তু কাজটা হলো ভুল আর বর্তমান জাতীয় প্রেক্ষাপটে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তোমার কাজটা হলো একেবারেই বেউকুফের কাজ দোয়া করো চিন্তা করো তুমি তোমার ভূখণ্ড নিয়ে চিন্তা করো যাতে এটা কাশ্মীরে পরিণত না হয় তুমি তোমার ভূখণ্ড নিয়ে চিন্তা করো যাতে এটা মিয়ানমার না হয় এই জন্য দ্রুত গতিতে দাওয়াতি কাজ করো দ্রুত গতিতে গণ সচেতনতার কাজ করো কেননা তুমি জানো বিশাল অস্ত্রধারী বাহিনীকে ঐক্যবদ্ধ লাঠির বাহিনী ঠেকিয়ে দিতে পারে জাতি যদি ঐক্যবদ্ধ হয় সেই জাতিকে কেউ পরাজিত করতে পারে না তুমি শুধু বিভাজন সৃষ্টি করছো মাসালাগত বিভাজন আকিদাগত বিভাজন সামাজিক বিভাজন দাঁড়ায় সেটাও কয়টা বলবো মাঠে ময়দানে ঘুরি এখন দেখা যাবে আহলেজির মধ্যেও দুঃখের বিষয় এটা গ্রুপ গ্রুপ এখন বিজ্ঞাপনেও গ্রুপ কোন গ্রুপে আমিও পড়ে যাই কখনো কখনো কিন্তু আমি নীরবে মেনে নেই না আমি বোঝার চেষ্টা করি হায় রে কি অধপতন এই গ্রুপ যেখানে যাবে ওই গ্রুপ সেখানে যাবে না ওই গ্রুপ যেখানে যাবে ওই গ্রুপ সেখানে যাবে না যাবে না আর দাঁড়িয়েই ভাষণ দিবে ওয়া তাসমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তোমরা ঐক্যবদ্ধ আল্লাহ রশি ধরো বিচ্ছিন্ন হয়ে যায় না আবার একদল আলেম যেখানে থাকবে আরেক দল সেখানে বক্তৃতাই করতে যাবে না এখানেও শক্ত শক্ত কথা বলতে হচ্ছে এখন মারাত্মকভাবে সাংগঠনিক প্রোগ্রাম যেটা আলাদা করো কিন্তু দিনই জলসা মাদ্রাসার জলসা মসজিদের জলসা ওয়াজের জলসা তোমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে গিয়ে ঐক্যবদ্ধের বক্তব্য দিচ্ছ তোমার চেয়ে বড় মুনাফেক আর কে হতে পারে বলো নেফাকি খাসলত সম্মিলিত ঐক্যবদ্ধ কমকে কেউ পরাস্ত করতে পারে না এই বলছি মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র ধরো যার জানে বেরিয়ে পড়ো তুমি আরেক বঙ্গবন্ধু হয়ে গেছ ওই ভাষণ ওইখান থেকে গোটা জাতি প্রস্তুত তখন যুদ্ধের জন্য মুক্তির জন্য তখন একটা আহ্বান আর আমার সামনে দুই চার পাঁচশো পোলাপান জড়ো হয় তাদেরকে আমি বলে দিলাম যাও যার যা আসেনে বেরিয়ে পড়ো এই রামে আর রাম ছাগলে আমি হুজুর হইতে পারি যত বড় হইতে পারি আমি তো একজন বক্তা মাত্র আমার ডাকে কতজন লড়ে কতজন সারা দেয় কতটুকু রাজনৈতিক গ্রহণযোগ্যতা আমার আছে সেটা বুঝে আমার কথা বলতে হবে না কিছু সংখ্যক মানুষ পথে নামালেন তার দুরবস্থা আমি বলছি না দুরবস্থায় পড়লেই সেটা অন্যায় হলো সেটা আমি বলবো না ইসলামের যারা কাজ করেন তাদের জন্য সমস্যা আসবেই বিপদ আসবেই সমস্যা আসবেই সহ্য করতেই হবে কিন্তু আপনি পাতা ফাঁদে পা দিবেন কেন আপনি সমস্যার মধ্যে স্বেচ্ছায় সজ্ঞানে পা দিবেন কেন আপনার হাদিস পড়েননি সহি মুসলিমে যখন এই ধরনের পাতা ফাঁদ পেতে তখন তোমরা এককারে গলা বাড়িয়ে যায় না যখন ফাঁদ পেতে মাঝখানে পুটি মাছ দিয়ে লড়াচ্ছে বেউকুব বগা ছাড়া ওইখানে কেউ ঘাড় দেয় তোমরা তো ঘাড় বাড়িয়ে দিচ্ছ সম্মানিত মুসলিয়ানগণ শেষ যে কয়েকটা কথা আমি আপনাদের সামনে আবার রিপিট করে যেতে চাই যেদিকে যেতে চেয়েছিলাম আজকে অন্যদিকে চলে যেতে বাধ্য হতে হয়েছে এক নম্বর মিথ্যা কথা কোনো নাগরিকও বলবেন না মিথ্যা কথা কোনো কোনো রাজনৈতিক নেতাও বলবেন না মিথ্যা কথা কোনো প্রশাসনিক কর্মকর্তা বলবেন না মিথ্যা কথা কোনো জাতীয় পর্যায়ের কেউ বলবেন না আজকে তবা করুন মিথ্যা বড়ই মারাত্মক আহলে হাদিসের নামে যা বলেছেন তা মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন যা থেকে বিভ্রান্ত করেছেন ওই চেয়ার থেকে আপনি যেটা বলেছেন সাড়ে চার কোটি আহলেজের পক্ষ থেকে বিনয়ের সাথে মাননীয় প্রশাসনিক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি হয় পদত্যাগ করবেন না হয় জাতির কাছে আবার ওই টিভিতেই পত্র পত্রিকায় ক্ষমা চাবেন আমরাও দেশের নাগরিক এতে সেই জন্মগ্রহণ করেছি পোস্ট পজিশন পেলেই ব্যামাত্রা কথাবার্তা বলতে হয় না দেশের নাগরিকদের বিরুদ্ধে নাম্বার ওয়ান নাম্বার টু যারা পথে পথে ধর্মের নামে সন্ত্রাসী করো ভুল কাজ করছো নব্বই ভাগ মুসলিম দেশে বসবাস করে এটা তোমার সবচেয়ে বড় অ্যাসেট এটা ঘুরে কেউ কোনদিন কোনো দিকেই নিতে পারবে না অসম্ভব আবুল মনসুর আহমদ সাহেব তার বাংলাদেশের কালচারের বইয়ের মধ্যেই লিখেছেন যেদিন থেকে এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে ততদিন তাদের সংস্কৃতি কি তা নির্ধারিত হয়ে গেছে অন্য কোন সংস্কৃতি হাজার চেষ্টা করেও এদেরকে একেবারে গুলিয়ে দেওয়া যাবে না আশপাশ দিয়েই ঘুরবে এটা বাস্তব সম্মত কথা মুসল্লি যেটাই হোক বাড়ছে এদের মাঠেও বাড়ছে মানুষ কোরআন হাদিস চর্চা করছে যে আদের কাছে আমরা আশা করি না আগে তো খালি হাফেজি মাদ্রাসায় হাফেজ ছেলেরাই পড়াশোনা করতে হেফজ এখন কি পরিমাণ মানুষ তাদের ব্যাগের মধ্যে কোরআন রাখে জানেন আমি আসছিলাম খুলনা থেকে এই চড়েছি এসি ট্রেনে এই চড়েছি একজন মেজর সাহেব কথাবার্তা বলছেন পরিচয় দিচ্ছেন না আগে অনেকদিন আগের কথা মাঝে মাঝে কোরআন পড়ছেন আর খুলছেন কথায় কথায় পরিচয় হলো যে কি ভাই কি সমাচার আমি একজন হতভাগা মেজর যে হতভাগা মেজর কেন যে আমি নামাজ কালাম পড়েই বাবা আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন মনে করে যে আর বাবা আওয়ামী লীগ সূত্রে আর পদোন্নতি দেওয়া যাবে না আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ঊর্ধ্বতর কর্মকর্তা যারা সিকুলার আসেন তারা দেখেন আমি নামাজ রোজা করি কোরআন তেলাওয়াত করি এইটারে না জানে কি হয়ে গেছে পরেও পদোন্নতি দেওয়া যাবে না আজ কত বছর যাবৎ যে মেজর হয়ে ঝুলতেছি ভাই সেটা আর বলার মতো না কি করবেন যে সরকার যখন আসে আগে ওএইচডি করাটাই তার প্রধান কাজ সম্মানিত উপস্থিতি এইরকম কত মেজর কত কর্নেল কত ব্রিগেডিয়ার কত সচিব কত বিচারপতি কত মন্ত্রী কত এমপি কত ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু হাফেজ ছেলেরা এখন কোরআন তেলাওয়াত করে না অধিকাংশের ব্যাগের মধ্যে দেখবেন আলহামদুলিল্লাহ তারা এখন সার্বিকভাবে কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন পাঠ করেন কোরআন চর্চা করেন বোঝার জন্য চেষ্টা করছেন এ দেশের কালচার নির্ধারিত তৃতীয় পথে ঘাটে বোমাবাজি করে ভুল কাজ করে জাতিকে ভুল মেসেজ তোমরা দিতে যাবে না আমরাও কিছু পড়াশোনা করেছি সামান্য কিছু শেখ বিন বাজের ফতোয়া আর তারপরে আল্লামা সাইমিনের ফতোয়া তত যত কিছু আছে সারা বিশ্বের শ্রেষ্ঠতম আলেমদের কোন মুসলিম ভূখণ্ডে সরকার যিনিই হন না কেন সেখানে রক্তক্ষয়ী কোনো সংগ্রাম বৈধ নয় তোমাকে দাওয়াতে কাজ করে যেতে হবে ভুল পথে কখনো হাঁটা যাবে না একদম না এটা পরিষ্কার কথা বলে দিয়ে যাচ্ছে চার নম্বর রাষ্ট্রীয় যারা ঊর্ধ্বতন দায়িত্ব থাকবেন কর্মকর্তা থাকবেন এটা করেছিলেন তখন ডক্টর গালেব সাহেব যখন অ্যারেস্ট তখন বললেন যে এই শুনছি একবার সর্বোচ্চ এনএসআই এর ডিজিএফআই এর কর্মকর্তা বললেন যে কি আপনাদের এগুলা কি শুনছি কি সমাচার আমাদের সবই মিথ্যা কথা আপনারা যদি জঙ্গিবাদ সত্যিকার পক্ষে বন্ধ করতে চান একতরফা এক দিক দিয়ে কথা বলবেন না আমাদেরকে সুযোগ দেন আমরাও জাতির কাছে একটা মেসেজ দিতে চাই আমাদের বক্তব্য কি কাকে নিয়ে যেতে চান এনএসআই এর প্রধান এখন বন্দী আছেন তখন নাম বললাম না তো ভালো মানুষ ভালো মানুষ আইনগত ভালো কতটুকু আমি বলতে পারবো না তো নামাজি মানুষ দিনদার মানুষ পারহেজগার মানুষ উনি বললেন যে অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে অনেক বিশাল বিশাল ফাইল অ্যারেস্ট তো সব করে ফেলেছি আসলে কি আমি বললাম তো অ্যারেস্ট করার পরে আসল খুঁজতেছেন আসলটা আগে খোঁজার দরকার ছিল না বললেন যা হবার তা হয়ে গেছে বলুন তো বলে যে আমাদের সাথে যোগাযোগ করেছেন আহলে হাদিস বলে পরিচয় দিল তাকে আপনি অ্যারেস্ট করেছেন আমার আহলে হাদিসের বিরুদ্ধে প্রচারণা রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন না ডক্টর আব্দুল বারি সাহেবের প্রতিনিধি আছে আমরা আছি সবাই আছে আপনারা কেন আগে যোগাযোগ করলেন না যাদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলেন বর্তমান প্রেক্ষাপটে আমি শুধু এক মিনিট বলে যাচ্ছি বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদেরকে ওইটাই বলবো যে আপনাদের বক্তব্য কি দেন সুযোগ দেন বিটিপিতে সুযোগ দেন এনটিভিতে সুযোগ দেন আমরা আমাদের বক্তব্য দেই ঠিক আছে আসেন এনটিভিতে গেলাম এনটিভিতে কে যাবে ওই দিক থেকে অধ্যাপক শামসুল আলম সাহেব সভাপতি উনি অতটা সাহস পেলেন না ডক্টর সাদুল বাড়ি সাহেব গেলেন তখন বোধহয় ভিসি কিংবা আইন বিভাগের ডিন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত কিংবা ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমরা আহলেজের পক্ষ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্রে অসন্তোষ সৃষ্টির বিরুদ্ধে আমাদের বক্তব্য আহলেসের অবস্থান তুলে ধরলাম বিটিভিতেও তারপরে গেলাম আমাদের বক্তব্য তুলে ধরলাম তুলে ধরার পরে তারপরে তাদের কাছে কিছুটা ক্লিয়ার হওয়া শুরু হলো তখন আমি একটা বক্তব্য মুক্তাঙ্গ বলেছিলাম এই ধরনের গোয়েন্দা বাহিনীর সদস্যদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আজকেও ঠিক ওই কথাই বলবো সাড়ে তিন চার কোটি আহলাদে বসবাস করে তাদের সাথে প্রথম যোগাযোগ করুন এটা আপনাদের নাগরিক কর্তব্য আমাদের বক্তব্য আপনারা শুনুন জানার চেষ্টা করুন অবস্থান বুঝে তারপরে কথা বলুন সেমিনারে এই ধরনের ব্যাপাস কথা বলা আপনাদের আদৌ উচিত হয়নি শেষ মুহূর্তে আবার অনুরোধ করব বক্তব্য প্রত্যাহার করুন না হলে পদত্যাগ করুন মাননীয় প্রধান নির্বাহী বঙ্গবন্ধু কন্যার কাছেও আমাদের আবেদন থাকলো আপনার বাবার ইতিহাস বইগুলো পুস্তকগুলো পড়ে তারপরে আপনি আহলেসের বিরুদ্ধে এই সকল বিশুদ্ধার বন্ধ করার ব্যবস্থা করুন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر